ষোলো নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত শেখ আমার প্রশ্ন জামাতে নামাজ পড়ার সময় এমাম সাহেব সুরা ফাতেহার পরে যখন কেরাত পড়েন কেরাত পড়া অবস্থায় আমি যদি জামাতে অংশ গ্রহণ করি তখন সুরা ফাতেহা পড়া লাগবে কিনা বা পড়া যাবে কিনা যখন উচ্চ স্বরে তেলাওয়াত শুনছেন তখন সুরা ফাতেহা পড়বেন না শুনবেন এই নিয়ে অলমাদের ইখতলাফ রয়েছে এবং বড়ই শক্তিশালী মতবিরোধ রয়েছে দুই পক্ষে দলিল আপন আপন পেশ করেছেন সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সতর্কতামূলক সুরা ফাতেহা পড়ে নেবেন আপনি জামাতে যখন লাগলেন তাকে বিয়ে তাহারিমার পরে আপনি আর সানা বা ইস্তেফতার দোয়া পড়বেন না যেটি সন্ন্যত সেটা ছেড়ে দিবেন আর সুরা ফাতেহা পড়েন কারণ সুরা ফাতেহা ছাড়া সলাত হয় না রসুল্লাহ সাল্লাহ বলেছেন এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আপনি সুরা ফাতেহাটা পড়ে নেবেন সময় পেলে আর যদি বাইরে থেকে আসলেন সুরা ফাতেহা পড়ার সময় পেলেন না রুকুতে চলে গেছে তো ইনশা আল্লাহ রুকু পেলে রাকাত হয়ে যাবে কারণ এই মর্মা বকর রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তার আমল হাদিস রয়েছে সহি বুখারিতে রসুর উল্লাহ তাকে বলেছেন জাহাদাক আল্লাহ হিরসান ওয়ালা তাউদ আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন কিন্তু এমন কাজ করিও না মানে বাইরে থেকে এরকম দৌড় দিয়ে এসে লাগিও না রুকুতে কিন্তু এই কথা বলেননি যে তোমার এইরকম এসে রুকুতে লাগাতে ফায়দাটা কি তোমার তো এই রাকাতই গণ্য হবে না এই কথা বলেন নাই